নাম শুনে ভাই যায় না হিন্দু নাকি মুসলমান যায় না বুঝা পশু নাকি বৌদ্ধ কি বা খ্রিস্টান নাম শুনে ভাই যায় না হিন্দু নাকি মুসলমান যায় না বুঝা পশু নাকি বৌদ্ধ কি বা খ্রিস্টান হায় রে অপমান কপাল পোড়া মুসলমান হায় রে অপমান মোরা কেমন মুসলমান নাম শুনে ভাই যায় না চেনা হিন্দু নাকি মুসলমান যায় না বুঝা পশু নাকি বৌদ্ধ কি বা খ্রিস্টান হায় রে অপমান কপাল পোরা মুসলমান হায় রে অপমান মোরা কেমন মুসলমান রেন্টু সেন্টু মন্টু কি বা নাম রাখে বিপ্লব সোহাগ বাবু মিন্টু হাবু রাখে তারা সব রেন্টু সেন্টু মন্টু কি বা নাম রাখে বিপ্লব সোহাগ বাবু মিন্টু হাবু রাখে তারা সব বাবলু লাভলু হাবলু ডাবলু রাখে যে আকাশ ঝর্ণা নদী চান্দার সাগর বাতাস হিড়িক পড়েছে সবার মাঝে রাখবে আনকমল হায়রে অপমান কপাল পোড়া মুসলমান হায়রে অপমান মোরা কেমন মুসলমান নাম শুনে ভাই যায় না না হিন্দু নাকি মুসলমান যায় না বুঝা পশু নাকি বৌদ্ধ কি বা খ্রিস্টান হায়রে অপমান কপাল পোড়া মুসলমান হায়রে অপমান মোরা কেমন মুসলমান হেমন্ত বসন্ত রাখে বর্ষা জলি ঝুলি শরৎ আগুন বেলটু ইথুন কেউ বা মলি তুলি হেমন্ত বসন্ত রাখে বর্ষা জলি ঝুলি শরৎ আগুন বেলটু ইথুন কেউ বা মলি তুলি উর্মিটমি বিন্দু মমি অনুকনা রানা ইমিরিমি শান্ত মিমি তো বুঝায় না চেনা হিড়িক পড়েছে সবার মাঝে রাখবে আনকমল হায়রে অপমান কপাল পোড়া মুসলমান হায়রে অপমান মোরা কেমন মুসলমান নাম শুনে ভাই যায় না চেনা হিন্দু নাকি মুসলমান যায় না বুঝা পশু নাকি বৌদ্ধ কি বা খ্রিস্টান হায়রে অপমান কপাল পোড়া মুসলমান হায়রে অপমান মোরা কেমন মুসলমান বিউটি চিউটি ডিউটি হ্যাপি সাথী প্রভাতী ঝন্টুরনি বল্টু রতন রাখে ডলি ডুলি বিউটি চিউটি ডিউটি হ্যাপি সাথী প্রভাতী ঝন্টুরনি বল্টু রতন রাখে ডলি ডুলি স্বজন সুজন কান্ত আপন ঋতু মিতুলতা বৈশাখী শ্রাবণী রাখে সৌর রিয়া হিরিক পড়েছে সবার মাঝে রাখবে আনকমল হায়রে অপমান কপাল পোড়া মুসলমান হায়রে অপমান মোরা কেমন মুসলমান নাম শুনে ভাই যায় নাচে না হিন্দু নাকি মুসলমান যায় না বুঝা পশু নাকি বৌদ্ধ কি বা খ্রিস্টান হায়রে অপমান কপাল পোড়া মুসলমান হায়রে অপমান মোরা কেমন মুসলমান নাম শুনে ভাই যায় নাচে না হিন্দু নাকি মুসলমান যায় না বুঝা পশু নাকি বৌদ্ধ কি বা খ্রিস্টান নাম শুনে ভাই যায় নাচে না হিন্দু নাকি মুসলমান যায় না বুঝা পশু নাকি বৌদ্ধ কি বা খ্রিস্টান রে অপমান কপাল পোড়া মুসলমান রে অপমান মোরা কেমন মুসলমান রে অপমান মোরা কেমন মুসলমান ہے رے اپمان مان مورا کے مسلمان